থেকে বলেছি যে নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনী সম্পর্কে কিছু আলোচনা করব শুরু থেকে আমরা শুরু করেছি নবী করিম সাল্লামের নাম তার বংশ পরিচয় বাপ দাদা পূর্বপুরুষদের নাম মায়ের নাম ইত্যাদি এসব আলোচনা হয়েছে গতকালকে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বাবার দিক থেকেও করেছি আর মায়ের দিক থেকেও রসুল্লাহ সাল্লাম কোরাইশি আর আরবদের মধ্যে কোরাইশ বংশ সবচাইতে শ্রেষ্ঠ আল্লাহ ইবনুল কাইম রহমতুল্লাহ আলী বলছেন যে আল্লাহ রাবুল আলমিন আরবি ভাষাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এদিক থেকে আরবদের শ্রেষ্ঠত্ব রয়েছে যদি ইমান আমল থাকে তাহলে কাফের মুশ্রেক আরবের কোনো সম্মান নেই কিন্তু মুসলিম আরবের সম্মান আছে তাদের মাতৃভাষা আরবি আর আরবদের যতগুলি বংশ রয়েছে গোত্র রয়েছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ হচ্ছে কোরাইশ বংশ কোরাইশের মধ্য থেকে আল্লাহ রবুল আলমিন আবার হাসেম গোত্রকে শ্রেষ্ঠত্ব দান করেছেন মনোনীত করেছেন এই হাসেম গোত্রে উল্লাহ সাল্লি সাল্লামকে পাঠিয়েছেন নবী করিম সাল্লা সাল্লামের বংশ পরম্পরা সম্পর্কে গতকালকে আলোচনা হয়েছে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের পূর্বপুরুষদের মধ্যে একজন ছিলেন কোসাই কোসাই বিন কেলাব বিন মুর্রা এই কোসাই খুব প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন এই কোসাই বিন কেলাব বাবার দিক থেকে আর মায়ের দিক থেকে বলেছিলাম যে জোহরা বিন কেলাব তাহলে জোহরা আর কোসাই এরা দুই ভাই আপন দুই ভাই এই দুই ভাই পিতা কেলাব এ কোসাই যতগুলি তার বংশে পূর্বপুরুষরা ছিলেন তাদের মধ্যে বলা হয়েছে যে তিনি খুব গণ্যমান্য ব্যক্তি ছিলেন বিশিষ্ট ব্যক্তি ছিলেন তিনি প্রথম কাবা শরীফের নবী করিম সাল্লাহ পূর্বপুরুষদের মধ্যে মোতাবল্লি হন ফাহুয়া কোরাইশ কোরাইশ বংশের সর্বপ্রথম ব্যক্তি যিনি কাবা ঘরের খাদেম মোতাবাল্লি দায়িত্বশীল হন এবং তার দায়িত্বে ছিল হেজাবা এবং সাদানা হেজাবা মানে হচ্ছে চাবির মালিক হওয়া কানাবিয়াদিহি মিফতাহুল কাবা কাবার চাবি এ কোসাইয়ের হাতে থাকত আর সাদানামা হচ্ছে সেবা যত্ন করা খেদমত করা কাবা ঘরের চাবি তার কাছে যার জন্য ইচ্ছা হয়তো খুলতে পারতেন যখন ইচ্ছা বন্ধ করতে পারতেন যখন ইচ্ছা ঢুকতে পারতেন কাবা ঘরের চাবি থাকা মানে একটি বিরাট মর্যাদা এবং সম্মানের বিষয় এবং কোরাইশ গোত্র সম্পর্কে সিরাতের লেখকরা বলছেন যে কোরাইশ গোত্র মক্কার ভিতরে ছিল না ছড়িয়ে ছিটিয়ে ছিল একটু দূরে কাবা থেকে এদেরকে প্রথম তিনি মক্কার ভিতরে বসবাস করান মক্কার ভিতরে তাদের বাড়িঘর বানান এবং একত্রিত করেন বিভিন্ন জায়গায় তারা বিক্ষিপ্ত হয়েছিল বিভিন্ন গোত্রের মাঝে তারা বসবাস করত এবং তিনি আরো দুটি খিদমত আবিষ্কার করেন একটি হচ্ছে সেকায়া আর একটি হচ্ছে রেফাদা সেকায়া মানে পান করানো হাজিদেরকে পানি পান করানো আরো পানির সাথে তারা শরবত তৈরি করে পান করাতো তাদের নিয়মটা কেমন ছিল বলছেন মাউন আসবন মিষ্টি পানি মিন্নাবিজ তামার খেজুর ভিজিয়ে রেখে যখন খেজুর ভিজিয়ে রাখেন নাবিজ বলা হয় আরবি ভাষায় খেজুর ভিজিয়ে রেখে মিষ্টি হয়ে যায় দুই চার ছয় ঘন্টা ভিজিয়ে রাখেন ভিজিয়ে রাখার পরে মিষ্টি হয়ে যাবে কিন্তু যে নিশা না আসে আর ওটা বেশি সময় ধরে ভিজানো যদি থাকে আর ফেনা হয়ে যায় তার নেশা চলে আসে মদ তৈরি হয়ে যায় এই জন্য নবীজ সম্পর্কে খেজুর ভিজিয়ে বা কিশমিশ ভিজিয়ে পানিতে পান করা সম্পর্কে সতর্ক থাকতে হবে শীতকালে অনেকের জানা আছে আমাদের দেশে যে খেজুরের রস যারা বুঝেন তারা অনেকটাই বুঝেন শীতকালে তাড়াতাড়ি নেশা আসে না কিন্তু গরমের সময় তাড়াতাড়ি নিশা চলে আসে ঠান্ডা করে যদি রাখা হয় ফ্রিজে রেখে হয়তো তার নিশা আসবে না তাড়াতাড়ি কিন্তু যদি গরমে বাইরে রেখে দেওয়া হয় তো তাড়াতাড়ি নেশা চলে আসবে যেমন খেজুরের রসে এরকম হয় তালের রসে এরকম হয় ঠিক তেমনই খেজুর ভিজিয়ে রাখলে অথবা মধু পানিতে মধু মিক্স করে ভিজিয়ে রাখলে অথবা কিশমিশ তারা ভিজিয়ে রাখত ভিজিয়ে রাখার পরে যখন মিষ্টি হয়ে যেত আর নেশা আসেনি নেশা আসলে তো মদ হয়ে যাবে হারাম এইরকম মিষ্টি করে তারা হাজিদেরকে পান করাত হাউজের মধ্যে বা চামড়ার মশকের মধ্যে রেখে এরা হাজিদেরকে পান করাতো রেফাদা বলা হয় হাজিদের জন্য খাবার তৈরি করা আজকাল এই এই খেদমতগুলি হচ্ছে কিন্তু একটু উন্নত আকারে হচ্ছে বড় বড় ট্রেল আসছে খাবারের বড় বড় ট্রেল আসছে জুসের লাবানের দুধের আর হজের মৌসুমে মিনা আরফা মুজদালেফা বিতরণ হচ্ছে যারা হজে গিয়েছেন তারা নিশ্চয় দেখেছেন এই কাজগুলি চোদ্দশো বছর আগে নবী করিম সাল্লা সাল্লামের জন্মেরও পূর্বে তারও আগে তারও পঞ্চাশ একশো বছর আগে নবিসামের জন্মের তার পূর্বপুরুষ কোসাই তিনি আবিষ্কার করেছিলেন হাজিদেরকে খাদ্যের ব্যবস্থা দিতেন কানা ইয়াসনাউলাহম মৌসম হজের মৌসুমে খাবার তৈরি করে খাওয়ানো হইত তিনি একটি মিটিং হল তৈরি করেছিলেন যেটাকে দারুন নাদুয়া বলা হয় দারুন নাদুয়া অনেকে শুনেছেন নবিসাল জীবনী পড়তে গিয়ে যে দারুন নাদুয়াই কাফের মুশ্রিকেরা মিটিং করতো নবী সাল্লাম যখন নবী আসলেন তখন তারা চক্রান্ত করত আপোষে যে এই মোহাম্মদকে কি করে ঠেকানো যায় হ্যাঁ মোহাম্মদ সম্পর্কে আমাদের কি করা উচিত কি করলে একে থামানো যাবে সামলানো যাবে ইত্যাদি দারুণ দেওয়া কারণ তাদের কবজাতে ছিল এই দারুণ নাদুয়া প্রথম যে প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু এই কুচক্রান্তের উদ্দেশ্যে তৈরি করা হয়নি এই বৈঠকখানা অথবা এই মিটিং হল এই জন্য তৈরি করা হয়নি তখন তৈরি করা হয়েছিল যে মক্কার লোকদের যেসব সমস্যা আছে সেসব সমস্যার সমাধানের জন্য বিচার সালিসের জন্য ইত্যাদি এই জন্য তৈরি করা হয়েছিল এটাও করেছিলেন এই কোসাই নামক ব্যক্তি নবী করিম সাল্লামের পূর্বপুরুষ দাদা যেখানে তাদের বিভিন্ন রকমের পরামর্শ হইত আর বিবাহ সাদীগুলো সেখানে হইতো আর যে কোনো রকমের সিদ্ধান্ত নিলে সেখানে তাদের সিদ্ধান্ত নেওয়া হইতো ইত্যাদি এসব সেখানে হইতো নবী করিমের বংশকে হাসেমি বংশ বলা হয় হাসেমি বংশ কেন বলা হয় নবী করিম সাল্লামের বংশ সম্পর্কে বংশ পরম্পরা সম্পর্কে পাঁচটি নামকে বলে দিতে পারবে মোহাম্মদ মোহাম্মদ সাল্লাম আবদুল্লাহ আব্দুল মুতালেম হাসেম হাসেমের বাপের নাম কি ছিল আব্দে মানাফ মান্নাফ না মানাফ আব্দে মানাফ নাম ছিল তাহলে পাঁচটা নাম মনে রাখবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিন আবদুল্লাহ বিন আব্দুল মুতালেব বিন হাসেম বিন আব্দে মনাফ নবী সাল্লামের বংশকে হাসে বংশ বলা হয় কারণ তার দাদার বাপের নাম কি ছিল হাসেম আব্দুল মুতালেব বিন হাসেম এখান থেকে হাসেম তার যে বংশ থেকে নবী সাল্লাম হাসেম এই হাসেম আবার কোসাই থেকে ওয়ারাসাতে উত্তরাধিকারী সূত্রে এই কাবার দায়িত্ব পান তিনি কোসাই এর ভাগে তিনি শেখায় এবং রেফাদা হাজিদেরকে পানি পান করানো হাজিদেরকে শরবত পান করানো হাজিদেরকে খাবার দেওয়া এই খেদমতের সুযোগ পান সোম্মা ওয়ারেস আহমা আফু আল মুতালিব আর তারপরে তার আরেক ভাই ছিল আল মুতালিব মুতালিব হচ্ছে হাসেমের ভাই তাহলে এখানে আরেকটি কথা বলে দিই যে নবী করিম সাল্লা সাল্লামের নবী করিম সাল্লামের দাদার নাম কি আব্দুল মুতালেব আব্দুল মুতালেব বাপের নাম হাসেম হাসেমরা হাসেমরা চার ভাই ছিল হাসেম আর মুতালেব আর আব্দে শামস আর নৌফল এ চার ভাই ছিল আব্দে শামস আর নৌফল এই দুটো বংশ এই দুই দাদার বংশ থেকে যতগুলি ছিল শাখা প্রশাখা এরা নবী সাল্লামের নবী হওয়ার পরে অধিকাংশই শত্রুতা করেছে এরা সব সময় ইসলাম থেকে দূরে থেকেছে তারা ইসলাম কবুল তারা করলেও মক্কা বিজয়ের পরে অধিকাংশ গুলি করেছে কিন্তু প্রথম যুগে কট্টর শত্রু এরাই ছিল এই দুটো আল্লাহর হেকমত তার বংশের তার দাদার বাপের রাজা চার ভাই দুই ভাইয়ের বংশ খুব শত্রুতা করেছে আর মুতালেব আর হাসেম এই দুটো গোত্র ওই রকম শত্রুতা করে নাই মুতালেব আর হাসেম এই দুই ভাইয়ের বংশধার নবী সাল্লামের সহযোগিতা করেছে কেউ ইসলাম গ্রহণ করেছে অধিকাংশ ইসলাম গ্রহণ করেছে প্রথম দিক থেকে আর কেউ কেউ ইসলাম গ্রহণ না করলে ওই রকম কট্টর তেমন শত্রু হয়নি একমাত্র নবী সাল্লামের এক চাচা আপন চাচা এই আবুল আহাব ছাড়া আবুল আহাব হাসেম বংশের কিন্তু এক কট্টর দুশ্মন ছিল এ তো আল্লাহ রবুল আলমিনের হেকমত যে নবী করিম সাল্লাহ সাল্লামের চাচাগুলির কথা দেখেন চাচার মধ্যে হামজা রাজি আল্লাহ তালান ইসলাম গ্রহণ করেছেন এবং দিন ইসলামের বড় শহীদ তাই না সৈয়দুল সোহাদা হামজা রাজি আল্লাহ তালান আর এক চাচা ইসলাম গ্রহণ করেছেন কে আব্বাস আব্বাস ইসলাম গ্রহণ করেছেন পয়সাওয়ালা মানুষ ছিলেন তিনি ইসলাম গ্রহণ করতে একটু বিলম্ব হলেও ইসলামের শত্রুতা ছিল না আর তারপরে বদরের যুদ্ধে তাকে বাধ্য করে কাফেররা নিয়ে এসেছিল এই রহস্য অনেকে জানে না অনেকে মনে করে যে আব্বাস ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরে হাজির হয়েছে আর বন্দী হয়েছিলেন তিনি তিনি বন্দী হয়েছিলেন এবং নবী সাল্লা সাল্লামের বড় মেয়ের জামাই জৈনব রাজি আল্লাহনা তো আবুল আসিম নবী এই দুইজনকে কাফের মুশরেকরা এই আবু জাহালের মতো ফেরাউন আর এইরকম ওদবা সাহেব আরবিয়া যেগুলো বড় বড় ফেরাউন ছিল মক্কায় এরা বাধ্য করে নিয়েছিল তোর ভাতি যা এইরকম আমাদের বিরুদ্ধে এই করে সেই করার এই করে সেই করে তুই মক্কায় বসে থাকবি বসে থাকা যাবে না যেতে হবে সাথে হ্যাঁ না গেলে খবর আছে এই জবরদস্তি বাধ্য নিরুপায় হয়ে এসছিলেন তারা মনের দিক থেকে কখনো রাজি ছিলেন না যে ভাতিজার বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যদি ইসলাম কবুল করেননি আব্বাস কিন্তু তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে আসবো কাফেরদের তরফ থেকে না এই উদ্দেশ্য নেই এসছিলেন জামাই জামাই ও শ্বশুরের শত্রু হয়ে আসেননি বাধ্য করে নিয়ে আসা হয়েছে এই জন্য তাদের সম্পর্কে বলা হয়েছে যখন এই বদর যুদ্ধ শুরু হলো তারা অস্ত্র ধারণ করেননি মুসলিমদের বিরুদ্ধে লড়াই করেননি যেমনই মুসলিমরা বেশ কিছু কাফের হত্যা হলো আর তারপরে যখন বন্দি করা শুনলো তারা নিজেরা ইচ্ছা করে স্বেচ্ছায় বন্দী হয়ে গেছে ধরা দিয়ে দিয়েছে ধরে দিতেন যাতে করে আর অস্ত্র না ধরতে হয় মুসলিমদের বিরুদ্ধে এই ক্ষেত্রে বাধ্য না করা হয় এই জন্য নবিসের চাচা আব্বাস এবং নবিসের বড় জামাই আবুল আসিবিন রবি এই দুইজন বন্দী হয়ে এসেছিলেন যেমন বদরের যুদ্ধের কথা ইনশাআল্লাহ তাল আলোচনা যখন আসবে তখন বলবো হাসেম যে নবী সাল্লাহ দাদার বাবা বলছেন তার সম্পর্কে আজম আহলে জামানি তার যুগের মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন এবং এত ভালো মানুষ ছিলেন যে কানা ইয়াহশ্যামুল খুবজা আরবদের একটা খাবার তৈরি হয় রুটিকে ভেঙে ভেঙে রুটিকে ছোট ছোট করে ভেঙে ভেঙে গোস্তের মধ্যে দিয়ে পাকানো হয় আর সেটাকে সারিদ বলা হয় সারিদ খাবার খুব শক্তিশালী খাবার পুষ্টিকর খাবার আর আরবদের খুব প্রিয় খাবার এক এক জাতির এক একটা প্রিয় খাবার আছে যেমন বাঙালি জাতিকে যদি হালিম দিয়ে দেওয়া হয় মার্শাল হালিম নামটা আবার হ্যাঁ হালিম অনেকে বলছেন হালিম বলা ঠিক না কারণ নাম তো হালিম আল্লাহ হ্যাঁ আর না ছোট হা করে দেন তাহলে হবে হালিম না করে যদি হালিম করে দেন হইতে পারে এই শরীর খাবার তৈরি করতো তারপরে গরিব মিসকিনের জন্য রেখে দিত তৈরি করে এইভাবে খাওয়াই নবী করিম সাল্লাম একটি হাদিস রয়েছে শরীর সম্পর্কে ফাজল আয়েশাতা আলান্নেসাই কাফাজলি শরীদ আলা সাইরিত তাম তো শরীর খুব সুন্দর খাবার ছিল আরবদের কাছে হাসেমকে হাসেম এই জন্য উপাধি দেওয়া হয়েছিল তার নাম আসলে আমর ছিল কিন্তু হাসেম কেন বলে হাসেম মানে যে রুটিকে টুকরো টুকরো করে রুটিকে চূর্ণ বিচূর্ণ হাসামায় হাসমারে চূর্ণ বিচূর্ণ করা কোরআনে কারিমে রয়েছে হাসিমান তাজরোহরিয়াহ হাসিমান ঘাসগুলি যখন খড়কোটা ঘাস যখন শুকিয়ে যায় বা ধান গম এর গাছগুলো আছে শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পরে যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এটাকে হাসিমান বলা হয়েছে তা হাসেম এই জন্য তাকে বলা হয়েছে আরবরা মক্কার লোকেরা দুটো বাণিজ্যিক সফর করত ব্যবসায়ী সফর করত রেহলাতা সীতায় অসাইফ কোন সুরাতে রয়েছে সুরায় কোরাইশে তাই না ই ইলাফে কোরাইশ রেহলা রেহলাতা সীতায় অসাইফ ইলাফেহিম তাদের আসক্তি ছিল তারা পাগল হয়ে যেত এই দুটো সফরের জন্য কারণ এইটা এইগুলি হচ্ছে ইনকাম সোর্স এই ইনকাম সোর্স যদি না পাওয়া যায় সারা বছর অনাহারে থাকতে হবে ছেলে মেয়ে পরিবার পরিজনকে ইলাফিম রেহলাতা শীতায় শীতকালের একটি বাণিজ্যিক সফর আর ওয়াসাইফ আর গ্রীষ্মকালের একটি সফর গ্রীষ্মকালে ঠান্ডা দেশে সফর করত তারা আর শীতকালে গরম দেশে সফর করতো এখন গরম দেশ কোনটা আর শীতের দেশ কোনটা জানতে হয় তাহলে তাহলে বুঝতে সুবিধা ইয়ামান মক্কার দক্ষিণ দিকে ঠিক না ইয়ামান ইয়ামানে গরম না ঠান্ডা গরম না ঠান্ডা ঠান্ডা ইয়ামানে ঠান্ডা হ্যাঁ আচ্ছা তো সামদেশে সামদেশ সামদেশে ঠান্ডা না গরম সিরিয়া জর্ডন ফিলিস্তিন এগুলোতে ঠান্ডা বেশি না গরম হ্যাঁ ঠান্ডা বেশি মাসাল্লাহ তাবুকে বরফ পড়ে পরে শুনেছেন জিজানে বরফ পড়েছে শুনেছেন শুনেননি তাহলে বুঝা গেল তো জিজান জিজানের বর্ডার হচ্ছে আপনার ইয়ামান তাহলে ইয়ামানে গরম বেশি হ্যাঁ আর শীত ঠান্ডা সিরিয়া সিরিয়ার অবস্থা শুনছেন যে সিরিয়াতে যেসব মুসলিম ভাই বোনেরা শিশুরা সুহান আল্লাহ শরণার্থী শিবিরে কিভাবে জীবন যাপন করছিল শীতকাল আল্লাহ আল্লাহ পাক মুসলিমদের হেফাজত করেন এবং জালেমকে আল্লাহ পাক ধ্বংস করেন এই জালেমকে আল্লাহ পাক রব সিরিয়ার জালেমকে আল্লাহ পাক যেন ধ্বংস করে এই তাগুদকে এই ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেন বলছিলাম যে রেহলাতা সীতায় অসাইফ শীতকালের সফর হতো তাদের গরম দেশে মানে ইয়ামানের দিকে ইয়ামানে মাল সামান নিয়ে আসা হইতো আর অন্য এলাকা থেকে যে মাল সামানগুলো নিয়ে এসেছিল এমানে নিয়ে গিয়ে বিক্রি করত। এমানের লোকেরা তখন ওই সব মাল সামান নিয়ে সমুদ্র পথে ভারত বাংলাদেশ চিটাগাং আর বরগুনা আর আর আপনার মাদ্রাজ আর কেরালা আর আপনার বঙ্গোপসাগরের আশেপাশে ওইগুলোতে তারা যেত ভারতে এইসব মাল সামান পৌঁছত ভারত থেকে ওই মাল সামানগুলো আবার নিয়ে আসতো এখানকার মাল সামান পৌঁছত ওখানকার মাল সামান নিয়ে আসতো নিয়ে আসার পর আরব দেশে পৌঁছেত এইভাবে ব্যবসায়ী সফর ভারতের সাথে চলত তখনকার ভারত মানে একবারে বর্মা পর্যন্ত রেহলাতার সীতা অস্থায়ী রেহলাতার সীতায় তাহলে শীতকালে কোথায় সফর হতো তাদের গরম দেশে এমানের দেশে আর গ্রীষ্মকালে গরমের দিনে হ্যাঁ ঠান্ডার দেশে গরম হলে অত বেশি গরম পড়ে না ফিলিস্তিনে তারপরে সিরিয়ায় জর্ডন এসব দেশগুলি সবগুলিকে তখন সাম বলা হতো এই দেশে এই সফর শুরু করিয়েছিলেন এই হাসেন এই হাসেম থেকে প্রথমে সফর শুরু হয় ওহুয়াল্লাজি সান্নার এই প্রথম ব্যক্তি যিনি এ বাণিজ্যিক দুই রেহলা দুই সফর শুরু করিয়েছিলেন চারু করিয়েছে সীতা ইয়ামান শীতকালে দেশে ও এলা শাম আর গ্রীষ্মকালে শাম দেশের উদ্দেশ্যে তাকে মক্কার নেতা বলা হতো সর্দার বলে সৈয়দুল বাথা মক্কা বাথায় মক্কা বলা হতো মক্কার সর্দার মক্কার নেতা হাসেমকে বলা হইত এই হাসেমের বিবাহ সাদীর ঘটনা শুনেন বলছেন যে একবার মদিনা হয়ে যাচ্ছিলেন মদিনার প্রাচীন নাম কি ছিল হ্যাঁ মদিনার পুরানো নাম ছিল জাহিলি যুগ ইয়াসরেব সুরায় আহজাবের হচ্ছে ইয়া আহলা ইয়াসরেব আল্লাহ মকাম আলাকুম এই ইয়াসরেব ইয়াসরেব হয়ে মানে মদিনা হয়ে একবার সফর করছিলেন ওহফি তারিখে তেজারত এলা শাম শাম দেশে যাওয়ার জন্য কারণ সামদেশে দেশে যাওয়ার পথে মদিনা রাস্তায় পড়তো ওখানে গিয়ে বিয়ে করলো আমরের মেয়ে নাজ্জার গোত্রের নাজ্জার গোত্রের সালমা নামক এক মহিলা আমরের মেয়ে সালমা বিনতে আমর ওকে বিয়ে করলো আর বিয়ে করার পর সেখানে কিছুদিন থাকলো থাকার পরে সামদেশে চলে গেল এই যে বিয়ে শাদী করে কয়েকদিন থাকলো বা কিছুদিন থাকলো তখনই গর্ভধারণ করে এই সালমা নামক মহিলা হাসেম থেকে আর তারপরে সামদেশে গিয়ে মা তাবে গাজ্জাফ মিন আরদে ফিলিস্তিন প্যালিস্টাইনে যাওয়ার পরে গাজ্জা যে গাজ্জা এলাকায় গিয়ে তার ইন্তেকাল হয়ে যায় তার নবী করিম সাল্লামের দাদা আব্দুল মোতাল্লেবের পিতা হাসে মদিনায় বিয়ে করলেন আর বিয়ে করার পরে পেটে গর্ভধারণ করলো মহিলা আর উনি চলে গেলেন সফরে ব্যবসা করতে ব্যবসা করতে গিয়ে সামদেশে গিয়ে ফিলিস্তিনে গাজ্জায় ইন্তেকাল হয়ে গেল এই সালমার পেট থেকে এক ছেলে সন্তান জন্ম নিল যার নাম রাখলো এই সালমা সাইবা গতকালকে সাইবার কথা বলেছিলাম সাইবা কে আব্দুল মোতালেবের নাম ছিল সাইবা এই সাইবার জন্ম সাইবা কেন নাম রাখা হলো লেসাই বিন ফির আসে গতকালকে বলেছি মায়ের পেট থেকে যখন জন্মে তখনই চুল একটু সাদা ছিল মাথার কিছু চুল সাদা ছিল মদিনাতে এই ছেলে লালিত পালিত হলো বাপের বংশই চিনে না বাপ মারা গেছে ওইদিকে ফিলিস্তিনে মারা গেছে মক্কার লোকেরও জানে না যে হাসেম গিয়ে মদিনাতে বিয়ে করে এক বাচ্চা জন্মে দিয়ে চলে গেছে আর মারা গেছে ও খবরও রাখে না আমাদের ভাই ভাতিজা ভাতিজা একটা জন্মে আছে মোদিনাই আট বছর বয়সে জানতে পারলো সোম্মা আলিম আবহি আম্মু আল মুতালিম এই সাইবার চাচা মানে আব্দুল মুতালিবের চাচা আব্দুল মুতাল চাচা কয়জন তাহলে বাচ্চা চাচা কয় ভাই চার ভাই চার ভাইয়ের মধ্যে এক ভাইয়ের নাম ছিল মুতালিব এই মোত্তালেব জানতে পারলো যে আমার এক ভাতিজা হ্যাঁ হাসেমের ছেলে একটা মদিনায় আছে বিয়ে করেছিল আর তারপরে পেটে আসে আর ও গিয়ে মারা যায় এখানে তারপরে বললো আমার ভাতিজাকে রাখবো কেন এখানে ভাতিজাকে নিয়ে আমরা দেশে যাব ভাতিজাকে মক্কা নিয়ে চললো মক্কা যখন নিয়ে গেল সাথে করে তখন মক্কার লোকেরা তো আর কেউ চেনে না ওই ছেলে নাবালক ছেলে ওকে দেখে ভাবলো যে এটা মোতালেবের গোলাম কারণ সেই যুগে তো মানুষের কিনা বেচা চলতো হ্যাঁ মানুষের কিনা বেচা চলতো আর মুতালেবকে সবাই চেনে এই ছেলে কোথেকে নিয়ে আসলো লোকেরা ভাবলো যে গোলাম কিনে নিয়ে এসছে ওই দিক থেকে হয়তো হ্যাঁ মদিনা থেকে অথবা ফিলিস্তিনে গেছিল সামদেশে গেছিল কোথায় কিনে নিয়ে এসছে ফালাম্মারা আহর নাস লোকেরা যখন দেখলো জান্নু আবদাহু মনে করলো যে এটা মোত্তালেবের গোলাম লোকেরা সবাই বললো রে মোত্তালেবের গোলাম নিস আব্দুল মুতালেব হাজ আব্দুল মুতালেব হাজ আব্দুল মুতালেব এ মোত্তালেবের গোলাম মোত্তালেবের গোলাম এই যে মোত্তালেবের গোলাম বললো ওর নাম পড়ে গেল পদবীর নাম আব্দুল মুতালেব সাহেবা নামটা লোকেরা ভুলে গেল সাহেবা নাম কেউ জানেন আব্দুল মুতালিব সবাই জানে মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুতালিব আব্দুল মুতালিব মানে কি মোতালেবের গোলাম কৃত দাস বলবেন তাহলে হ্যাঁ মোতালেবের কৃত দাস ওরা ধারণা করলো যে কৃত দাস আসলে কৃত দাস না এইভাবে নামটা পড়ে গেছে এমনিতে আব্দুল মুতালেব নাম কি রাখা যাবে আমরা সিরাতের সাথে সাথে আকিরা শিখতে হবে কারণ আমাদের দেশে অনেক লোকের নাম আব্দুল মুতালেব আছে কারণ আল্লাহ ছাড়া আমরা কারো গোলাম নই ঠিক কিনা আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রাজ্জাক ঠিক হ্যাঁ এইরকম যতগুলি আল্লাহ নিরানব্বইটির নাম রয়েছে মিলিয়ে রাখেন কিন্তু আব্দুল মুতালেব রাখবেন মানে মুতালেবের গোলাম এটা কি রাখা যাবে প্রশ্ন কেউ কেউ বলছেন যে এটা ব্যতিক্রম রাখা যাবে রাখা যাবে কেন যে নবী সাল্লাম আলী সাল্লামের দাদার নাম ছিল আব্দুল মুতালেব কিন্তু প্রশ্ন নবীলামের দাদা মুসলিম ছিলেন না ইসলামের যুগ পেয়েছেন নবী চল্লিশ বছর বয়সে নবী হলেন দাদা তো মারা গেছেন নবী যখন বাল্য জীবনে ছোট তখনই মারা গেছে দাদা ঠিক না তাহলে নবীর দাদার নাম আব্দুল মুতাল্লেব হওয়া বৈধ হওয়ার জন্য এই নামের বৈধতার জন্য যথেষ্ট নয় কোন কোন আলেমরা এটাকে ইস্তিসনা করেছে ব্যতিক্রম বলছে যে এই নামটা যদিও আল্লাহর সাথে সম্পৃক্ত নয় তবু জায়জ কিন্তু সহি মত গবেষক ওলামারা বলছেন যে এই নাম রাখা জায়েজ নয় আব্দুল মোতালিব কারো নাম রাখা জায়েজ নয় যদি রাখতেই হয় শুধু মুতালিব রাখেন শুধু মুতালিব রাখেন আল মুতালিব রাখেন নয় শুধু মুতালিব রাখেন অসুবিধা নেই নাম জায়েজ আছে কিন্তু আব্দুল মুতালিব না নাম রাখবেন না এই নাম রাখবেন না কারণ আমরা আল্লাহর বান্দা আমরা আল্লাহর বান্দা সুতরাং আল্লাহ নিরানব্বইটি নামের কোন একটি নামের সাথে সম্পৃক্ত করে রাখেন আর ওইভাবে ডাকেন আব্দুর রহমান নাম রাখবেন আব্দুর রহমান বলে ডাকেন আবার রহমান বলে ডাকছেন মিস্টার রহমান বানিয়ে দিয়েন না যদি আমাদের দেশের মৌলবী সমাজ মাদ্রাসা পড়ে যদি মিস্টার রহমান বলে তো জাহেল মূর্খরা যাবে কোথায় হ্যাঁ যদি আমাদের সমাজের শিক্ষিত লোকেরা মিস্টার রাজ্জাক বলে আব্দুর রাজ্জাক কে রাজ্জাকের বান্ধব ও কি করে রাজ্জাক রাজ্জাক তো আল্লাহ মিস্টার রাজ্জাক হ্যাঁ হারাম কথা এটি সিরকি কথা এটি ভাষাগত শিরিক এরকম বলা মোটেই জায়জ নাই সুতরাং আপনার ছেলেদের যখন নাম রাখবেন যেইভাবে নাম রাখবেন সুন্দর করে আপনি যদি খারাপ করে বলেন আপনার স্ত্রী যদি খারাপ করে বলে তাহলে গ্রামের লোকেরা তো খারাপ বলবে আপনারা বাড়িতে ওইভাবে বিকৃত নাম ডাকবেন না নাম আব্দুর রহিম রহিম বলে ডাকছেন নাম আব্দুল করিম করিম বলে ডাকছেন নাম আব্দুল রাজাক রাজাক বলে ডাকছেন না ডাকবেন না আপনারা ডাকবেন না তারপরে রাত দিন তো আপনারা বেশি ডাকছেন বাড়ির লোকেরা আশেপাশের লোকেরা কেউ যদি ভুল বলে আপনার ছেলেকে রহমান বলে ডাকে আপনার ছেলেকে রাজ্জাক বলে ডাকে হ্যাঁ তাহলে বাধা দিবেন আপনি বাধা দেবেন আপনার ছেলেকে শিখিয়ে দেবেন কেউ যদি রাজ্জাক বলে ডাকে তুই কথা বলবি না রাজদাক বলে ডাকে তুই কথা বলবি উত্তর দিবি না কেন উত্তর দেন আমার নাম রাজদাক না রাজদাক তো আল্লাহর নাম আমার নাম আব্দুর রাজাক তাহলে আমাদের জাহিল সমাজ কিছু শিখে যাবে মূর্খ সমাজ জানে না কিছু শিখে যাবে আর আপনারা শিখাবেন না নিজেরাও ভুল বলবেন বাড়িতে আর গ্রামের লোকেরা ভুল বলছে ওদেরকেও শিখাবেন না তাহলে তো জাহেল জাহেল হয়ে সারা জিন্দগি থেকে যাবে সারা জীবন ধরে কেমন পর্যন্ত এরকম মূর্খ থেকে যাবে এগুলো ভাষাগত সিরিক সিরিক তিন প্রকারের আকিদাগত বিশ্বাসগত সিরিক আপনি কখনো সিরকি কথা বলেন না কিন্তু কলবে বিশ্বাস যে গস কুতুবরা দিতে পারে প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা দেশ প্রত্যেকটা এলাকাকে গস কুতুব ধরে আছে হ্যাঁ যদি গোস কুতুব না ধরে থাকতো তাহলে পাপের কারণে ধ্বংস হয়ে যেত আল্লাহ ধ্বংস করতে চান আর আল্লাহর উলিরা ধরে আছে গোস কুতুব ধরে আছে এগুলো কি কুফুরি কথা কারো যদি এই বিশ্বাস থাকে কারো যদি বিশ্বাস থাকে জিলানি চিস্তি দিতে পারে বেঁচে আছে তার আমাদের কথা শুনে ওরস লাগলে কারা কারা হাজির হচ্ছে কে চাদর চড়াচ্ছে আর কে কি মান্যত নিয়ে আসছে জানতে পারে তাহলে বড় মুশরেক মুসলিম নয় ভালো করে শুনে রাখেন না জিলানি জানতে পারে না চিস্তি জানতে পারে না আউবাকার জানতে পারে না উমার জানতে পারে আর না কেউ সাহায্য করতে পারে আউবাকার উমার যদি কবর থেকে সাহায্য না করতে পারে তো জিলানি চিস্তি কোন ক্ষেতের কোন ক্ষেতের হ্যাঁ জিলানি চিস্তির চাইতে বড় তো আবহানি ভা সাকিম মালিক আহমদ তারাও করতে পারেন তো বলছিলাম যে এইরকম অন্তরের শির্ক হয়ে থাকে আর শির্ক হয়ে থাকে জবানের শির্ক এগুলো কথার শির্ক এরকম কথার বহু শির্ক আছে ডাক্তার রক্ষা করেছে আমার ছেলেকে ডাক্তার কাছে তাড়াতাড়ি না নিয়ে গেলে আমার ছেলে বাঁচত না এগুলো জবানগত শিরিক এরকম শির্ক হচ্ছে কর্মগত শিরিক কাজের শির্ক আল্লাহ ছাড়া অন্যের উপরে এমন ভরসা যে আপনার কাজে কর্মে যেন আল্লাহর ভরসা নেই তাহলে এরকম শির্ক যাই হোক আল্লাহ ফাকর সমস্ত রকম শির্ক থেকে বাঁচার তৌফিক দান করেন নবী করিম সাল্লামের সিরাত সম্পর্কে আমাদের জানার এবং তার বাস্তবায়নের যেন সার্বিক জীবনে তৌফিক দান করেন সাল্লাহ নবীনা মোহাম্মদ আলী ওসাহি আজমাইন